মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল ও তার মেঝে কোনো তুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল ও তার মেঝে কোনো তুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল সারা জাহান দিক দিদিকে আলোর ধারা ছড়িয়ে দিতে আল কোরআনের মদন নিয়ে খোদা রহম লুফিয়ে নিতে সারা জাহান দিক দিদিকে আলোর ধারা ছড়িয়ে দিতে আল কোরআনের আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল মুরুর বুকে আধার চিরে ফুটল গোলাপ ফুল ও তার নিজে কোন তোল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল ফুলের হাওয়া দোল দিয়ে আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল মরুর বুকে আধার চিরে ফুটল গোলাপ ফুল ও তার মেয়ে কোনো তুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল সারা জাহান দিক দিদিকে আলোর ধারা ছড়িয়ে দিতে আল কোরআনের মদত নিয়ে খোদা রহম লুফিয়ে নিতে সারা কোরআন দেখতে দিকে আলোর ধারা ছড়িয়ে দিতে আল কোরআনের মদদ নিয়ে খোদা রহম লুফিয়ে নিতে সদা সে মশগুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল ও তার নেই যে কোনো তোল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল ফুলের হাওয়া দোল দিয়ে যায় আজও দারিদার আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল মুরুর বুকে আধার চিরে ফুটল গোলাপ ফুল ও তার মেঝে কোন তোল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মোহাম্মদ রসুল আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল